আমার প্রভুর দয়ার ভাণ্ডার আমার প্রভুর দয়ার ভণ্ডার আমার প্রভুর দয়ার ভণ্ডার আমার প্রভুর দয়ার ভণ্ডার আমার প্রভুর দয়ার ভণ্ডার দেখি দিবস জামি তাই ইবাদত করি শুধু আপনারা শুনছেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল সিলেটের চমৎকার পরিবেশন আমি তাই ইবাদত করি শুধু তারি আমি আমার প্রভুর দয়ার ভান্ডার আমার প্রভুর দয়ার ভান্ডার আমার প্রভুর দয়ার ভান্ডার আমার প্রভুর দয়ার ভান্ডার দেখি দিবস চামি তাই ইবাদত করি শুধু তারি আমি তাই ইবাদত করি শুধু তারি আমি সাগর পাহাড় ঝর্ণা ধারা নদীর কলতন চতুর্দিকে পায় তাহার দয়ায় খুরান প্রভুর দয়ায় খুরান সাগর পাহাড় ঝর্ণা ধারা নদীর কলতান চতুর্দিকে পায় তাহার দয়ায় খুরান প্রভুর দয়ায় খুরান তিনি হবেন রুজ হাসরে তিনি হবেন রুজ হাসরে তিনি হবেন রুজ হাসরে তিনি হবেন রুজ হাসরে তিনি হবেন রুজ হাসরে বিচার দিনের স্বামী তাই ইবাদত করি শুধু তারি আমি তাই ইবাদত করি শুধু তারি আমি আমার প্রভুর দয়ার ভান্ডার আমার প্রভুর দয়ার ভান্ডার দেখি দিবস আমি তাই ইবাদত করি শুধু তারি আমি তাই ইবাদত করি শুধু তারি আমি আল্লাহ আমার মহান বলি কণ্ডকে কেহ তার প্রেমেতে সদায় অধীর আমার হৃদয় শুধু আমার হৃদয় আল্লাহ আমার মহান মালিক অন্য কে নয় তার প্রেমেতে সদায় অধীর আমার হৃদয় শুধু আমার হৃদয় করতে পারি যেন আমি করতে পারি যেন আমি করতে পারি যেন আমি করতে পারি যেন আমি করতে পারি যেন আমি তাহার গোলামি তাই ইবাদত করি শুধু তারি আমি তাই ইবাদত করি শুধু তারি আমি আমার প্রভুর দয়ার ভণ্ডার আমার প্রভুর দয়ার ভণ্ডার আমার প্রভুর দয়ার ভণ্ডার আমার প্রভুর দয়ার ভণ্ডার দে দেখি দিবস জামি তাই ইবাদত করি শুধু তারি আমি তাই ইবাদত করি শুধু তারি আমি তাই ইবাদত করি শুধু তারি আমি তাই ইবাদত করি শুধু তারি আমি তাই ইবাদত করি শুধু তারি আমি তাই বদত করি শুধু তারি আমি